ঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে ঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা কে মা বলল ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার সৃষ্টা সে যে কে নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানাই মনে ধরে না সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানয় মনে ধরে না আমকে এসে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়েছে কে কার নামে বাসন্তী কোকিল কুহু ডাকে ঝুমরাতে দূর আকাশের দিকে তাকে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমারকে দিঘির পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে হো দিঘির পরে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে এমন সময় মামা এসে বলল ভাগ্নে ভাবছ কি যে প্রশ্ন করো জবাব পাবে আশ্বাস রাখে ঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে মামার কাছে ভাগ্নে সবই বলল মামাও তার জবাব তুলে ধরল মামার কাছে ভাগ্নে সবই বলল মামাও তার জবাব তুলে ধরলো সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ তালা মান তিনি দুজন মিলে প্রভু প্রেমের প্রীতি আকে দুজন মিলে প্রভু প্রেমের